সানডে সাসপেন্স শুধুমাত্র Mirchi ninety eight point Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প স্বপ্নদ্বীপ সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে এক বিরাট নাম একদিকে যেমন পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক ফেলুদা প্রফেসর শঙ্কু ও তারিণী খুঁড়োর গল্প তেমনি আবার আমাদের উপহার দিয়েছেন অজস্র ছোট গল্প তার সৃষ্টি করা প্রফেসর শঙ্কু এক আশ্চর্য চরিত্র আত্মভোলাই বৈজ্ঞানিকটির আবিষ্কারের মধ্যে রয়েছে নাইহিলিনের মতো যে কোনো কিছুকে নিশ্চিন্ন করে দেওয়া পিস্টল মিরাকিউরলের মতো মুহূর্তে অসুখ সারিয়ে দেওয়ার ওষুধ এবং বটিকা ইন্ডিকার মতো ক্ষুধা তৃষ্ণানাশক বড়ি বোমযাত্রীর ডায়েরি এই গল্পতে আবির্ভাব হবার পর নানা গল্প ও আবিষ্কারের মধ্যে দিয়ে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু আমাদের মন জয় করে নিয়েছেন আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র এই বইটি থেকে প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু ও অবিনাশবাবু গল্প পাঠে এবং প্রফেসর শঙ্কুর ভূমিকায় দ্বীপ অবিনাশবাবু চরিত্রে মীর গল্পের সূত্রধার সোমক সানডে সাসপেন্সের সব রকম শ্রোতাদের কথা মাথায় রেখে টিম সানডে সাসপেন্স লেখকের ভাষা কিছু কিছু জায়গায় সহজ করে নিয়েছে শুরু হচ্ছে স্বপ্নদ্বীপ বাইশে মার্চ অনেকে বলেন যে স্বপ্নে নাকি আমরা সাদা আর কালো ছাড়া অন্য কোনো রং দেখি না আমার বিশ্বাস আসল ব্যাপারটা এই যে বেশিরভাগ সময় স্বপ্নের ঘটনাটাই কেবল আমাদের মনে থাকে রং দেখেছি কি না দেখেছি সেটা আমরা খেয়ালই করি না মোট কথা কাল রাত্রে আমি এমন একটা ঝলমলে রঙিন স্বপ্ন দেখেছি যে সেটার কথা না লিখে পারছি না দেখলাম আমি একটা অদ্ভুত জায়গায় গিয়ে পড়েছি সেখানে ঘর বাড়ি লোকজন কিছুই নেই আছে শুধু গাছপালা আর বন জঙ্গল এইসব গাছপালার একটিও আমার চেনা নয় এদের রঙও ভারী অস্বাভাবিক সবুজ পাতা প্রায় নেই বললেই চলে তার বদলে নীল লাল বেগুনি কমলা এই ধরনের রঙ গাছে ফুল আর ফলও আছে কিন্তু তারও একটাও আমার চেনা নয় একটা প্রকাণ্ড ফুলে অজস্র পাপড়ি আর প্রত্যেকটি পাপড়ির রং আলাদা আর একটা ফুলের এক একটা পাপড়ি যেন এক একটা হাতির কান আর হাতির কানের মতোই সেগুলো মাঝে মাঝে দুলে দুলে উঠছে ফলও যে কত রকম রয়েছে তা ঠিক নেই একটা প্রকাণ্ড গাছে সরু সরু নীল রঙের ফল বটগাছের শেকড়ের মতো মাটিতে গিয়ে নেমেছে আর একটা তরমুজের সাইজের ফল তার সর্বাঙ্গে গাঢ় লাল রোঁয়া আর সেই রোঁয়ার ভেতর দুটো করে গোল গোল সাদার মাঝখানে কালো ফুটকি ঠিক যেন মনে হয় ফলের গায়ে একজোড়া চোখ স্বপ্নটা এতই জলজ্যান্ত ছিল মনে হচ্ছিল এরকম একটা জায়গা সত্যিই আছে আর আমি যেন সত্যি সেখানে গেছি আর রঙের কথাটাও ভুলতে পারছি না স্বপ্নটা দেখা অবধি বাইরে কোথাও ঘুরে আসতে ইচ্ছে করছে বিশেষ করে এমন কোনো জায়গায় যেখানে রঙিন গাছপালা ফুল ফলের প্রাচুর্য গিরিডিতে বছরের এই সময় রঙের বড় অভাব যাকে এখন স্বপ্ন ছেড়ে বাস্তবে আসা যাক আমার অ্যান্টি গ্র্যাভিটি নিয়ে গবেষণা বেশ আশাপ্রদভাবে এগোচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে এমন একটা ধাতু তৈরি করা যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণকে অগ্রাহ্য করতে পারে অর্থাৎ সে ধাতুর কোনো ওজন থাকবে না তাকে শূন্যে ছেড়ে দিলে সে শূন্যেই থেকে যাবে এই অ্যান্টি গ্র্যাভিটি ধাতুর সাহায্যে একটা ছোটখাটো উড়োজাহাজ তৈরি করতে পারলে খুব সহজেই এদিক ওদিক বেরিয়ে আসা যাবে আশ্চর্য এই যে সবচেয়ে ওজন বেশি যে ধাতুর অর্থাৎ পারা বা মার্কিউরি সেটা ছাড়া যে এই ওজনবিহীন নতুন ধাতুটি তৈরি করা যাবে না এটা আগে বুঝতে পারিনি এখন বেশ বুঝতে পারছি যে হ্যাকেনবোসের গবেষণা এই পাড়ার অভাবেই ব্যর্থ হয়েছিল পাড়া জোগাড় হয়েছে তাছাড়া তামার গুঁড়ো ষাঁড়ের খুঁড় চকমকি পাথর ইত্যাদি অন্যান্য যাবতীয় উপাদানও যথেষ্ট পরিমাণে সংগ্রহ হয়েছে আজ থেকে দ্বিগুণ উৎসাহে কাজে লেগে পড়তে হবে বর্ষা নামার বেশ কিছু আগেই আমার আকাশযানটি তৈরি করে ফেলতে হবে কারণ মাধ্যাকর্ষণ পরাস্ত করতে পারলেও <laughs> ঝড়ঝঞ্ঝা দাপট একটা সামান্য উড়োজাহাজ সহ্য করবে কি করে পঁচিশে মার্চ আমার তৈরি অ্যান্টি গ্র্যাভিটি ধাতুর যে কি নাম দেওয়া যায় তাই ভাবছি গবেষণা যে সফল হয়েছে সেটা বলাই বাহুল্য পাঁচ বছর বয়সে প্রথম যখন আমার বৈজ্ঞানিক প্রতিভা প্রকাশ পায় তখন থেকে আজ অবধি আমি কোনো গবেষণায় ব্যর্থ হইনি এখনো মনে আছে আমার সেই পাঁচ বছর বয়সের ঘটনাটা খাটে বসে আমার বন্ধু ভূতোর সঙ্গে টিডলি উইংস খেলছিলাম সে খেলা আজকাল আর কেউ খেলে কি শিকির সাইজের রং বেরঙের সেলিউলয়েডের চাকতির কিনারে আর একটা বড় সাইজের চাকতি দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেই সেগুলো তিড়িং তিড়িং করে লাফিয়ে এগিয়ে যেত সামনে একটা কৌটো রাখা থাকত উদ্দেশ্য ছিল ছোট্ট চাকতিগুলোকে এইভাবে চাপ দিয়ে লাভ খাইয়ে কৌটোর মধ্যে ফেলা সেদিন ভূতোর সঙ্গে খেলতে খেলতে হঠাৎ চাকতি লাফানোর বৈজ্ঞানিক কারণটা মাথায় এসে গেল আর তার সঙ্গে সঙ্গে বুঝে ফেললাম ঠিক কোন খানটায় কতখানি জোরে চাপ দিলে চাকতি বাইরে না পড়ে ঠিক কৌটোর মধ্যেই গিয়ে পড়বে তারপর থেকে আর কি ভূত আমার সঙ্গে পারে বাবা পাশে বসেছিলেন আমার খেলা দেখে চোখ গোল গোল করে বললেন টিলু তোর হলো কি এই যে একেবারে ভেলকি দেখিয়ে দিচ্ছিস তুই হ্যাঁ তেরো বছর বয়সে আমার মাথায় প্রথম পাকা চুল দেখা দেয় সতেরো বছরে টাক পড়তে শুরু করে একুশে পড়তে না পড়তেই আমার মাথা জোড়া টাক কেবল কানের দুপাশে ঘাড়ের কাছটায় আর ব্রহ্মতালুর জায়গায় সামান্য কয়েক গাছা পাকা চুল অর্থাৎ আজও আমার যে চেহারা পঁয়তাল্লিশ বছর আগেও ছিল ঠিক তাই ধাতুটার নাম শ্যাঙ্কো হোয়াইট দেওয়া স্থির করলাম আজ আমার বেড়াল নিউটনের চার থাবায় চার টুকরো শ্যাঙ্কো হোয়াইট পাত বেঁধে দিয়ে তাকে মাথার উপর তুলে ছেড়ে দিতেই সে বেলুনের মতো ধীরে ধীরে মাটিতে নেমে এলো আশ্চর্য দৃশ্য এবং আশ্চর্য আনন্দ শুধু আমার আনন্দ নয় নিউটনেরও মাটিতে নেমেই সে দিব্যি টেনিস বলের মতো হপ করতে করতে আমার পায়ের কাছে এসে আমার পাতলুনে গা ঘষতে লাগে আমার আকাশযানের নাম দেব শ্যাঙ্কো প্লেন প্লেনে একটা প্রপেলার অবশ্যই থাকবে এবং তাতেই শূন্যে উঠে সামনের দিকে এগোনোর কাজটা হয়ে যাবে গন্তব্যস্থানে পৌঁছনোর একটু আগে হিসেব করে প্রপেলারটা থামিয়ে দিলে প্লেন ধীরে ধীরে ঠিক জায়গায় গিয়ে নামবে ভালো কথা গত তিন রাত পরপর আবার সেই রঙিন জায়গার স্বপ্ন দেখেছি প্রতিবারই জায়গাটা সম্পর্কে কিছু নতুন তথ্য জানতে পেরেছি যেমন সেদিন দেখলাম গাছপালা ভেদ করে পেছন দিকে সমুদ্রের জল দেখা যাচ্ছে একটা নাম ও স্বপ্নের মধ্যে কি যেন বারবার আমার কানের কাছে বলতে লাগলো বারবার মনে মনে প্রশ্ন জাগছে এমন জায়গা কি সত্যি আছে স্বপ্ন সত্যি না হওয়াই স্বাভাবিক কিন্তু তাও বলবো থাকলে বড় ভালো হতো কিন্তু কোথায় কোন গ্রহে আছে এমন জায়গা পৃথিবীতে তো এমন অদ্ভুত গাছপালার কথা কেউ জানে না শুনিনি ছাব্বিশে মার্চ অদ্ভুত ব্যাপার কাল রাত্রেও সেই একই জায়গার স্বপ্ন এবার আরো কিছু অতিরিক্ত তথ্য জানা গেল এই সব রংচঙে গাছপালার মধ্যে একটির গুঁড়িতে একটা গর্ত যেমন অনেক বুড়ো বটসূর্থের গায়ে থাকে সেই গর্ত দিয়ে একটা গুরুগম্ভীর গলার স্বরে কে যেন বলে চলেছে Latitude 16 north, longitude 136 east. Latitude 16 north, longitude 136 east. দ্রাঘিমা ও অক্ষাংশের এই হিসেবে যে জায়গাটা বেরোয় সেটা প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ে ম্যাপে দেখলাম সেখানে নীল রং ছাড়া আর কিচ্ছু নেই অর্থাৎ ডাঙার কোনো চিহ্নই নেই এটা আমি আগেই সন্দেহ করেছিলাম ম্যাপে দেখানো কোনো জায়গায় এসব গাছপালা থাকতেই পারে না পাঁচ দিন পর পর একই স্বপ্ন দেখার ফলে জায়গাটায় যাওয়ার ইচ্ছে প্রবল হয়ে উঠেছে একটা সম্ভবত কাল্পনিক জায়গার প্রতি এই ধরনের আকর্ষণ মোটেই বৈজ্ঞানিকের লক্ষণ নয় সেটা বেশ বুঝতে পারছি কিন্তু কি আর করা ডায়েরিতে তো মনের আসল ভাবটা প্রকাশ করতেই হয় আজ আমার প্রতিবেশী অবিনাশবাবু এসেছিলেন শ্যাঙ্কোভাইট নিয়ে অবিনাশবাবুকে একটু ছুমকে দেবার ইচ্ছে ছিল পাশেই টেবিলের ওপর থেকে একটা টুকরো নিয়ে ভদ্রলোকের নাকের সামনে শূন্যে ছেড়ে দিতে <laughs> সেটা সেখানেই রয়ে গেল ভদ্রলোক মিনিটখানেক সেটার দিকে চেয়ে থেকে বিন্দু মাত্র অবাক না হয়ে বললেন দিব্যি উড়ে রয়েছে অথচ ডানার ভন ভনানি তো শুনতে পাচ্ছি না কি পোকা মশাই ভদ্রলোক আমার এত পরিশ্রমের এত সাধের আবিষ্কারটিকে এক কথায় পোকার পর্যায়ে ফেলে দেবেন তা ভাবতে পারিনি অবশ্য ওর মতো অবৈজ্ঞানিকের পক্ষে এটাই স্বাভাবিক ভদ্রলোক এবার শূন্যে ভাসমান চাকতিটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বললেন আজকের কাগজে খবর দেখেছেন কি খবর আমি যখন গবেষণায় ব্যস্ত থাকি তখন অনেক সময় খবরের কাগজ দেখার আর সুযোগ হয় না অবিনাশবাবু পকেটে হাত দিয়ে একটা বাংলা কাগজের ছেঁড়া অংশ বার করে আমার দিকে এগিয়ে দিলেন খবরটা পড়ে আমি রীতিমতো বিস্মিত ও বিচলিত হয়ে পড়লাম ইউরোপের সাতজন স্বনামধন্য মনীষী একজোটে উধাও হয়েছেন এদের মধ্যে ইংল্যান্ডের পদার্থবিজ্ঞানী প্রফেসর সিডনি হ্যামলেন ও জাপানের দার্শনিক হামুচি হামাদাকে আমি চিনি আর পাঁচজন হচ্ছেন ইটালির গণিত বিশারদ উম্বের্তো কার্বনি জার্মানির বায়োকেমিস্ট ডক্টর অ্যাডলফ ব্রোডন সুইডেনের ভূতত্ত্ববিদ ওলসন বগ ফ্রান্সের মনস্তত্ত্ববিদ অঁরি ভিলমো আর রুশ ভাষাবিদ ভ্লাদিমির তুশেঙ্কো এরা সকলেই ফিলিপিন্সের রাজধানী মেনেলা শহরে একটা আন্তর্জাতিক মনীষী সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন আমারও নেমন্তন্ন ছিল কিন্তু শ্যাঙ্কোভাইটের কাজটা ফেলে যাওয়া সম্ভব হয়নি সাত জুনেই একদিনে একই সময়ে অদৃশ্য হয়েছে। এবং সেই সঙ্গে ম্যানিলার সমুদ্র তীর থেকে একটি স্টিম লঞ্চও অদৃশ্য হয়েছে খবরে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এইসব মনীষীদের হয়তো কোনো দুর্বৃত্তের দল কোনো অজ্ঞাত কারণে কিডন্যাপ করেছে খবরটা মোটেই ভালো নয় অবিনাশবাবু বললেন কদিন বলেছি বাড়ির বাইরে একটা পাহাড়ার বন্দোবস্ত করুন নিমু হালদারকে বললেই বারো মাসের জন্য একটা পুলিশ মোতায়েন করে দেবেন ফটকের সামনে আরে বাবা অতি সাহস মূর্খের লক্ষণ এই প্রভাবটা বোধহয় জানা নেই আপনার হ্যাঁ আমি অবশ্যই আশাবাদী মানুষ কিংবা স্বপ্ন আর শ্যাঙ্কোভাইট মিলিয়ে আমার মনের অবস্থাটা হয়তো একটু অতিমাত্রায় হালকা ছিল তাই বললুম ওসব কিডন্যাপিং টিডন্যাপিং সব রং চড়ানো গল্প আমার বিশ্বাস ভদ্রলোকেরা নিজেরাই উদ্যোগ করে সমুদ্র ভ্রমণে বেরিয়েছে দু একদিনের মধ্যেই ফিরে আসবেন কিন্তু মুখে যাই বলি মনের মধ্যে একটা খচখচানি রয়েই গেল শ্যাঙ্কো প্লেনের জন্য যন্ত্র করতে করতে বারবার হ্যামলেন ও হামাদার কথা মনে পড়ছিল দোসরা এপ্রিল পরশু সকালে আমরা গিরিডি থেকে রওনা হয়েছি আমরা বলছি কারণ অবিনাশবাবু আমার সঙ্গ ছাড়লেন না আফ্রিকার অভিজ্ঞতার পর ভদ্রলোকের প্রতি একটা কৃতজ্ঞতাবোধও রয়েছে তাই তার অনুরোধ রক্ষা না করে পারলাম না বললেন এমনিতে এরোপ্লেন চড়ার কোনো শখ নেই আমার তবে আপনি যখন বলছেন যে আপনার এই যন্ত্রটি ক্র্যাশ করবে না তখন যেখানেই যেতে চান বলুন আমি সঙ্গে আছি হ্যাঁ তবে কোথায় যাচ্ছেন সেটাও তো একবার জানা দরকার এই তিব্বত টিব্বত নাকি আমি একটু রসিকতা করেই বললাম latitude sixteen north longitude one thirty six east তাতে ভদ্রলোক বললেন ওসব ল্যাটাচি ল্যাঙাচি রাখুন মশাই আপনার ব্যাঙাচির মধ্যে আমার অ্যাটাচির জায়গাটা হবে কিনা সেইটে বলুন আপনার মতো এক কাপড়ে বেশি দিন চালানো আমার পক্ষে অসম্ভব আমার প্লেনের সাইজ লম্বায় সাড়ে আট ফুট আর চড়ায় তিন ফুট ল্যাজ আছে কিন্তু ডানা নেই ওঠা নামার জন্য দুদিকে দুটো কানকোর মতো জিনিস আছে প্রপেলার অবশ্যই আছে আর মাটিতে নেমে দাঁড়িয়ে থাকবার জন্য ব্যবস্থা আছে বসার আসন হবে বলে আমি বাড়িরই দুটো পুরনো কাউচের মখমলের সিট খুলে প্লেনের মধ্যে বসিয়ে দিয়েছি প্লেনের অবস্থান উচ্চতা গতিবেগ ইত্যাদি নির্ণয় করার জন্য যন্ত্রপাতি অবশ্যই রয়েছে খাওয়ার ব্যাপারটা সহজ করে নিয়েছি দুটো বয়ামে দু মাসের মতো বটিকা ইন্ডিকা নিয়েছি এই বড়িতেই সারাদিনের জন্য পেট ভরে যাবে তেষ্টা মেটানোর জন্য তৃষ্ণাশক বড়ি আছে আর আছে টি পিলস আর কফি পিলস আমার জন্য শুধু কফি পিলস হলেই চলতো কিন্তু অবিনাশবাবুর আবার দিনে তিনবার চা না হলে চলে না এছাড়া আর যে কটা জিনিস রয়েছে সেগুলো বাইরে গেলেই আমি সঙ্গে নিয়ে যাই আমার হেলেন পিস্তল আমার অমনিস্কোপ আমার ছবি তোলার ক্যামেরাপের যন্ত্র প্রোপেলার ইঞ্জিনের জন্য রসদ হিসেবে নিয়েছি দু টার্বোলেন তার মানে পঞ্চাশ হাজার মাইলের জন্য নিশ্চিন্ত আমার তৈরি এই তেলের গন্ধ ঠিক চন্দন কাঠের মতো অর্থাৎ আমার সঙ্গে যা কিছু নিয়েছি তা সবই আমার গবেষণাগারেই তৈরি এভরিথিং মেড বাই শঙ্কু এক আমার সহযাত্রী অবিনাশ মজুমদার ছাড়া প্লেনের গতি এখন দুশো মাইল পার আওয়ার উচ্চতা আড়াই হাজার ফুট এই দুদিনে আমরা প্রায় সাড়ে তিন হাজার মাইল এসেছি যে রাস্তায় যাব ঠিক করেছিলাম সেই রাস্তাতেই চলেছি বঙ্গোপসাগরে পড়ে পূব দক্ষিণে চলেছি সুমাত্রার দিকে সুমাত্রা পৌঁছে সেখান থেকে পূবে ঘুরে বর্ণীয় উপর দিয়ে উড়ে গিয়ে পড়ব প্রশান্ত মহাসাগরে তারপর ডাঙা এড়িয়ে ফিলিপিন্স দ্বীপপুঞ্জের দক্ষিণ পাশ ঘেঁষে উত্তর পূবে আমাদের লক্ষ্যস্থল ল্যাটিচিউড ষোলো নর্থ ও লঙ্গিচিউড একশো ছত্রিশ ইস্টের দিকে ধাওয়া করব যদি আকাশ থেকে বুঝি সেখানে কিছু আছে তবে সেখানে গিয়েই নামব না থাকলে উল্টো পথে ঘুরে এসে দু একটা মনোরম জায়গা বেছে নিয়ে দু একদিন হাওয়া বদল করে আবার দেশে ফিরে আসবো এই কিছুক্ষণ আগে আমরা নিকোবার দ্বীপপুঞ্জে পৌঁছলাম নিকোবারের উপর দিয়ে যাওয়ার সময় কিছুটা কৌতূহলবশত প্লেনটাকে একটু বেশি নিচে নামিয়ে ফেলেছিলাম নারকোল গাছের পাতাগুলো প্রায় ছোঁয়া যায় বলে মনে হচ্ছিল এমন সময় অবিনাশবাবু হঠাৎ একটা বিকট আর্তনাদ করে উঠলেন কি ফিরে দেখি তার হাতের আস্তিনের খানিকটা অংশ ছিঁড়ে গিয়ে হাওয়ায় পথপথ করছে আর মুখটা হয়ে গেছে কাগজের মতো ফ্যাকাশে কি ব্যাপার অবিনাশবাবু ঘাড় কাত করে নিচের দিকে ইঙ্গিত করলেন আর সেই মুহূর্তে তিনটে তীর সাই সাই করে আমার প্লেনের পাশ দিয়ে চলে গেল আকাশের দিকে বোতাম টিপে তৎক্ষণাৎ প্লেনটাকে ওপরের দিকে ওঠাতে ওঠাতে দেখলাম নিচে একপাল কালো বেটে লোক তাদের হাতে তীর ধনুক গায়ে উল্কি কানে মাকড়ি আর পরনে কিছু নেই বললেই চলে তিনশো ফুট ওপরে উঠে তবে নিকোবারের বন্য আদিবাসীদের মারাত্মক আক্রমণ থেকে রেহাই পাওয়া গেল এছাড়া আরও একটা ঘটনা ঘটেছে আরও আগে সেটার কথাও এই ফাঁকে বলে রাখি কলকাতার দক্ষিণে পোর্ট ক্যানিং পেরোবার কিছু পরেই একপাল শকুনি আমাদের সঙ্গ নিল তখন আমরা আছি প্রায় পাঁচশো ফুট হাইটে ইচ্ছে করলেই স্পিড বা হাইট বাড়িয়ে শকুনির সঙ্গ ত্যাগ করতে পারতাম এবং অবিনাশবাবুরও ইচ্ছে ছিল সেটাই কিন্তু আমার কৌতূহল ছিল শকুনিগুলো কোথায় গিয়ে নামে সেটা দেখব সুন্দরবনের ওপর দিয়ে যখন যাচ্ছি তখন সবকটা শকুনি হঠাৎ একসঙ্গে নিচের দিকে গোঁত খেল আমিও সঙ্গে সঙ্গে প্লেনটাকে নিচে নামাতে শুরু করলাম পাঁচশো ফুট থেকে ক্রমে চারশো তিনশো দুশো করে নেমে শেষে এমন একটা হাইটে পৌঁছলাম যেখানে গাছের পাতার মধ্যে পাখির বাসার ডিম পর্যন্ত দেখা যায় শকুনিগুলো চক্রাকারে ঘুরতে ঘুরতে বনের মাঝখানে একটি খোলা জায়গায় গিয়ে নামল প্লেনের প্রোপেলার বন্ধ করে ভাসতে ভাসতে নিচের দিকে প্রায় পঞ্চাশ ফুটের মধ্যে নেমে বুঝলাম কিসের লোভে শকুনিরা এখানে এসেছে সে এক অদ্ভুত দৃশ্য একটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার পাশেই বোধহয় কোনো গ্রাম থেকে একটি আস্ত গরুকে ঘায়েল করে টেনে নিয়ে এসেছে নিরিবিলিতে তাকে ভক্ষণ করবে বলে অবিনাশবাবু আমার কোটের কলারটা পেছন দিক থেকে খামচে ধরলেন বাঘটাও দেখলাম আকাশের দিকে মাথা উঁচিয়ে এক দৃষ্টে আমাদের প্লেনটাকে দেখতে লাগলো শকুনিগুলো আশেপাশের গাছের মগডালে গিয়ে বসেছে বাঘ যদি কিছু অবশিষ্ট রাখে তাই দিই তাদের ভোজ আমার প্লেন এখন চল্লিশ ফুট হাইটে সামনে একশো হাতের মধ্যে বাঘ এবার প্লেনের শব্দ ছাপিয়ে তার গর্জন শুনতে পেলাম আমি আর অপেক্ষা না করে পকেট থেকে অ্যানাইহেলিন পিস্তলটা বার করে বাঘের দিকে তাক করে ঘোড়া টিপে দিলাম পর মুহূর্তেই দেখা গেল যেখানে বাঘ ছিল সেখানে শুধুই একটি ধোঁয়ার কুণ্ডুলি আর তারপরে তাও নেই এখন আমরা যেখান দিয়ে উঠছি তার চারদিকে এই আড়াই হাজার ফুট থেকেও যত দূরে চোখ যায় জল ছাড়া আর কিছুই দেখা যায় না চমৎকার উঠছে আমার শ্যাঙ্কুপ্লেন ঝাঁকুনি নেই একটুও তাই লিখতে কোনো অসুবিধা হচ্ছে না প্রপেলারের আওয়াজের জন্যই বোধ হয় অবিনাশবাবুর কথা একেবারে বন্ধ হয়ে গিয়েছে তাতে তার খুব একটা আফসোস হচ্ছে বলে মনে হয় না গিরিডিতে ভদ্রলোক এক মিনিটও চুপ করে বসে থাকতে পারেন না এখানে বাধ্য হয়ে মৌনতা অবলম্বন করেও দেখছি তার ঠোঁটের কোণে একটা হাসি লেগেই রয়েছে বার দুয়েক ভদ্রলোককে ঘুমিয়েও পড়তে দেখেছি তবে কোনোবারই বেশিক্ষণের জন্য নয় সত্যি বলতে কি আমার একটা কথা শুনেই বোধ ভদ্রলোক ঘুমের মাত্রাটা কমিয়ে দিয়েছেন পরশু সকালে প্লেনে ওঠার কিছুক্ষণ আগে কথা ছলে ভদ্রলোককে বললাম আচ্ছা আপনি কি কখনো খেয়াল করেছেন যে একজন সাধারণ মানুষ জীবনের তিন ভাগের এক ভাগ ঘুমিয়েই কাটায় ভদ্রলোক আমার কোনো কথা অবিশ্বাস করলেই খিক খিক করে হেসে এদিক ওদিক মাথা নাড়াতে থাকেন তখন সেটাই করে বললেন মশাই এসব ছেলে ভুলনো আজগুবি কথা আপনি আপনার চাকর পেল্লাদকে বলুন আমাকে বলবেন না কি মুশকিল আমি বললাম কেন আপনি রাত্রে কখন ঘুমন এই ধরুন দশটা কি সাড়ে দশটা আর ওঠেন ঘড়ি ধরে ছটা তার মানে ক ঘন্টা ঘুম হলো এই সেরেছে হিসেব করতে হবে তো দাঁড়ান বলে অবিনাশবাবু ভুরু কুচকে খানিক্ষণ চুপ করে থেকে বললেন প্রায় আট ঘন্টা ক ঘন্টায় একদিন হয় আবার প্রশ্ন দাঁড়ান চুপ হ্যাঁ চব্বিশ তো চব্বিশ না হুম চব্বিশ তিন আষ্টে চব্বিশ তার মানে একদিনে তিন ভাগের এক ভাগ তো আপনি গুমন তাই তো ভদ্রলোক এবার যেন এক পলকে হিসেবটা বুঝে নিয়ে হঠাৎ গম্ভীর হয়ে গেলেন তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন সময়ের কি ওয়েস্ট বলুন তো তিন ভাগের এক ভাগ জীবন স্রেফ ঘুমিয়ে নষ্ট করা হ্যাঁ আসলে ঘুমের প্রসঙ্গ তুলে যেটা বলতে যাচ্ছিলাম সেটা এই যে আমি নিজে যেটুকু সামান্য সময় প্লেনে ঘুমিয়েছি তার মধ্যেও আমার দ্বীপের স্বপ্ন দেখেছি ফ্লোরোনা দ্বীপ যেখানে মানুষ নেই আছে কেবল বিচিত্র রকমের না দেখা না জানা গাছপালা আর ফুল ফল চৌঠা এপ্রিল কাল বিকেলে আমরা বর্ণিও ছাড়িয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছি সুমাত্রার পশ্চিম উপকূলে একটা নিরিবিলি জায়গা দেখে প্লেন নামিয়ে কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থা করেছিলাম অবিনাশবাবু নাম্বার মিনিট খানেকের মধ্যেই হাতের কাছে একটা কলা গাছ থেকে এক ছড়া কলা ছিঁড়ে নিয়ে তার মধ্যে একটার খোসা ছাড়িয়ে খেতে আরম্ভ করে দিলেন সুমাত্রার ঠিক মাঝখান দিয়ে বিশুভ রেখা চলে গেছে এখানকার গাছপালার সঙ্গে আমাদের দেশের আশ্চর্য মিল কাছেই জঙ্গলের মধ্যে পেঁপে বাঁশ নারকেল ইত্যাদি চোখে পড়ছে এত দূর পথ এসে দেশের সঙ্গে এত মিল পাওয়ায় ভারী অদ্ভুত লাগছিল অবিনাশবাবু দিব্যি নিশ্চিন্ত মনে কলা খেতে খেতে গাছপালার পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন এমন সময় হঠাৎ তার মুখ দিয়ে একটা বিকট শব্দ বেরোলো চেয়ে দেখি ভদ্রলোকের হাত থেকে কলার ছড়া মাটিতে পড়ে গেছে তিনি হাত দুটোকে পিছিয়ে নিয়ে ঘাড় গোঁজ করে চোখ বড় বড় করে একটা গাছের দিকে চেয়ে আছেন কি দেখলেন ভদ্রলোক আমি ব্যস্তভাবে তাঁর দিকে এগিয়ে গেলাম ভদ্রলোক তার সামনের গাছটার দিকে আঙুল দেখিয়ে কাঁপা গলায় বললেন ওটা আবার কি মশাই হ্যাঁ? যা দেখলাম তাতে আমি যেমন অবাক তেমনি খুশি গাছের নিচের দিকের একটা ডালে বসে আছে একটা প্রাণী সেটা যাতে বাঁদর হলেও সেরকম বাঁদর সচরাচর দেখা যায় না এ বাঁদর সুমাত্রার অধিবাসী সাইজে একটা বেড়ালের বাচ্চার মতো চোখ দুটো মুখের অনুপাতে আশ্চর্য রকম বড় হাত পা সরু সরু আর সেগুলোকে যেভাবে ব্যবহার করে তাতে মনে হয় বাঁদরটা হয় ভারী নিস্তেজ না হয় অত্যন্ত কুঁড়ে আসলে কিন্তু এ বাঁদর স্বভাবতই ওরকম ঢিমে আর তাই এর নাম হলো স্লো লরেস অবিনাশবাবুর অবাক ভাবটা এখনো কাটেনি আমি বাঁদরটার দিকে হাত বাড়াতেই সেটা ডাল থেকে আমার হাতের কবজির উপর নেমে চলে এলো অবশ্যই এই সামান্য ঘটনাটা ঘটতে লাগলো প্রায় দু মিনিট স্থির করলাম এই নিরীহ ক্ষুদে জানোয়ারটিকে আমার সঙ্গে নিয়ে নেব নিউটনের একটা খেলার সাথী হবে অবিনাশবাবু বললেন ওর নাম দিন ঢিমু ঢিমু এখন আমারই পাশে চুপচাপ বসে আছে একবার দুহাত দিয়ে প্লেনের দরজাটা ধরে অতি সন্তর্পণে মাথা উঁচিয়ে বাইরের দৃশ্য দেখবার চেষ্টা করেছিল তারপর ঠিক সেই রকম ধীরে মাথাটাকে নামিয়ে নিয়ে আমার কোলের ওপর রেখে চুপচাপ পড়ে আছে পাঁচই এপ্রিল সকাল আটটা longitude one thirty six east latitude sixteen north দেড়শো মাইল দূর এবং দু ফুট হাইট থেকে এই মাত্র যে দৃশ্যটা দেখতে পেলাম সেটার কথা লিখে রাখি দিগন্ত বিস্তৃত সমুদ্রের মধ্যে একটা রামধনু টুকরোর মতো দ্বীপ অমনেস্কোপ দিয়ে দেখে বুঝেছি এটাই আমার স্বপ্নে দেখা দ্বীপ রঙগুলো গাছপালার রং তবে সেটা যে দ্বীপের সর্বত্র ছড়িয়ে আছে তা নয় সামনের দিকে অর্থাৎ আমাদের দিকে রং কিছুটা কম পেছন দিকটায় বেশি অমনেস্কোপ এখন অবিনাশ বাবুর হাতে তাকে আমার স্বপ্নের কথাটা বলিনি তিনি দৃশ্য দেখে আহা ওহু করছেন বললেন আহা আহা কি সুন্দর আরে বাবা হেভেনলি দারুণ চলুন মশাই ওইখানেই নামা যাক ভারী মনোরম জায়গা বলে মনে হচ্ছে আমার মন বিস্ময়ে ভরে উঠেছে স্বপ্নও তাহলে সত্যি হয় আর আধ ঘন্টার মধ্যেই দ্বীপে পৌঁছে যাব ঢিমু দিব্যি আছে পাঁচই এপ্রিল সকাল সাড়ে নটা আমরা দশ মিনিট হলো ল্যান্ড করেছি এমন একটা অদ্ভুত জায়গাও তাহলে পৃথিবীতে থাকতে পারে গাছপালা যে অদ্ভুত হবে সেটা তো আগেই বুঝেছিলাম কিন্তু এসে দেখছি এর মাটি অন্যরকম মাটি বলতে আমরা যা বুঝি এটা তা নয় এমনকি এটা বালিও নয় বালির চেয়ে অন্তত চার গুণ বড় লাল আর নীল রঙের দানার সমষ্টি এই মাটি দূর থেকে লাল ও নীল একাকার হয়ে বেগুনিতে পরিণত হয় হাতে তুললে বোঝা যায় দানাগুলো আসলে দুরকম রঙের দানার ওজন অসম্ভব রকম ভারী এক মুঠো হাতে নিয়ে মিনিট খানিকের বেশি রাখা যায় না হাত টনটন করে আসল দেখবার জিনিস অবশ্যই গাছপালা দ্বীপের এদিকের গাছের রং দেখে কিঞ্চিত হতাশ হয়েছি স্বপ্নে দেখা রঙের জেল্লায়েতে নেই তবে রঙের মধ্যেই যেন একটা কালোর ছোপ পড়েছে ডালপালা কুচকে কুঁকড়ে গেছে গাছ নুইয়ে পড়েছে ফুলের পাপড়ি শুকিয়ে মাটিতে পড়ে আছে এগুলো সব জীবন্ত কিনা সে বিষয়ে সন্দেহ হয় তবে আমি জানি দ্বীপের অন্য দিকটায় রঙের ছড়াছড়ি এদিকে অবাক হতে হয় রং দেখে নয় ফুল ফল পাতার সাইজ দেখে একটু বিশ্রাম করে আমরা উল্টো দিকটায় যাব শ্যাঙ্কো প্লেনটা আমাদের হাত বিশেক দূরে পড়ে রয়েছে চমৎকার কাজ দিয়েছে আমার নিজের হাতে তৈরি এই আকাশযানটি ঢিমু চুপচাপ মাটিতে বসে আস্তে আস্তে হাত দিয়ে নীল লাল দানাগুলো নাড়াচাড়া করছে হাফ প্যান্ট পরা অবিনাশবাবু সমুদ্রের জলে হাত মুখ ধুয়ে কুলকুচি করে আমার কাছে এসে বনের দিকে দেখতে দেখতে বললেন যাবার সময় সঙ্গে কিছু চারা নিয়ে যাবেন আপনার বাগানে দু একটা এরকম গাছ গজাতে পারলে বাহার হবে মশাই বাহার হবে ভদ্রলোক ফ্লোরোনার অনন্য সাধারণ বিশেষত্বটা বোধহয় বুঝে উঠতে পারেননি তাই ওর মনে বিস্ময়ের ভাব জাগছে না ঢিমুর চালচলন লক্ষ্য করছি আগের চেয়ে যেন একটু বেশি দ্রুত হয়তো তার মনেও একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে যদিও তার গোল গোল চোখে সেটা নতুন করে প্রকাশ পাবার কোনো উপায় নেই এই মাত্র একটা ক্ষীণ অথচ তীক্ষ্ণ আওয়াজ গান এলো ঠিক যেন কেউ হাসছে হয় কোনো পাখি টাকি হবে যদিও এসে অবধি একটি প্রাণীও চোখে পড়েনি মাটিতে কোনো পোকামাকড় পর্যন্ত আছে বলে মনে হয় না জীবজন্তু তো দূরের কথা এদিক দিয়ে জায়গাটাকে ভারী নিরাপদ বলে মনে হয় তাই বোধ হয় মনটা কিরকম হালকা হয়ে গেছে মাথাটাও হালকা লাগছে আমার গিরিডির গবেষণাগারে আমার যাবতীয় বৈজ্ঞানিক সমস্যা অঙ্কের হিসেব আর ফর্মুলা সবই যেন অন্য জগতের অন্য আরেক যুগের জিনিস বলে মনে হচ্ছে এদিকটায় এসেছি বড় অলস লাগছে চারিদিকে রং স্বপ্নের সবকিছুই এখানে আর এক অদ্ভুত ঘটনা সেই হারানো সাতজন সবাই এখানে কি হয়েছে তাদের জানি না সবাই বসে আছেন হাত পা ছড়িয়ে সবাই যেন খোকা সবাই যেন বোকা খালি হা হা করে হাসেন আর কি লিখি আর কিছুই নেই লেখার আমায় আমায় ডাকছে বোধ হয় হ্যাঁ, আমাকেই ডাকছে আমি আমি যাই আমি শ্রী অবিনাশ চন্দ্র মজুমদার লিখছি খাতা শঙ্কু মহাশয়ে আজ তারিখ পাঁচই এপ্রিল সময় রাত আড়াইটে লেখার অভ্যেস নেই একমাত্র চিঠিপত্র ছাড়া বহুকাল যাবৎ আর কিচ্ছু লিখিনি ছোটবেলায় স্কুলে একবার প্রবন্ধ লিখে শিক্ষকের বাহবা পেয়েছিলাম পঞ্চাশ বছর পর আবার লিখছি আজকের ঘটনা লিখে রাখাটা আমার একান্ত কর্তব্য আমারও যদি কিছু হয় এই খাতা যে ব্যক্তির হাতে পড়বে তিনি এক অবিস্মরণীয় আতঙ্কজনক অলৌকিক ঘটনার বিষয়ে জানতে পারবেন আমি যেখানে আছি সেখান থেকে বিশ হাত দূরে একটা বন বনের গাছগুলোর থেকে যে রঙিন আলো বের হচ্ছে আমি কিন্তু সেই আলোতেই লিখছি অন্য কোনো আলো নেই কারণ আকাশ মেঘ শূন্য হলেও আজ অমাবস্যা এই দ্বীপে পৌঁছে পূব দিকে আধ ঘন্টা গতকাল থাকার পর শঙ্কু প্রস্তাব দিলেন যে দ্বীপের অন্যান্য জায়গায় কি আছে বা না আছে সেটা একবার খুঁজে নেওয়া উচিত আকাশ থেকেই বুঝেছিলাম যে দ্বীপটি বৃত্তাকার এবং এই বৃত্তের ডায়ামিটার দু মাইলের বেশি নয় আমরা স্থির করলাম এই খোঁজাখুঁজি পায়ে হেঁটে না করে এরোপ্লেনের সাহায্যেই করা হবে অতএব বৃথা সময় নষ্ট না করে ঢিমু বানরকে সঙ্গে নিয়ে আমরা রওনা হলাম মাটি থেকে পঞ্চাশ ফুট উঁচুতে থেকে দশ মাইল বেগে আমরা পশ্চিম উপকূলের উদ্দেশ্যে উড়ে চললাম এক মাইল পথ এভাবে চলবার পর আমরা স্পষ্টই বুঝতে পারলাম যে যতই পশ্চিম দিকে এগোচ্ছি নিচের গাছের বর্ণশোভা ততই বাড়ছে সতেরো মিনিট এভাবে ওড়বার পর শঙ্কু মহাশয়ের এরোপ্লেনটি আবার মাটিতে নামলো এরোপ্লেন থেকে বের হওয়া মাত্র একটা আশ্চর্য জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করল কার জানি একজোড়া সোনার চশমা মাটিতে পড়ে আছে তার লেন্স ওই দুপুরের সূর্যের আলোয় ঝিকঝিক করছে শঙ্কু মহাশয় একটা অস্ফুট শব্দ করে চশমাটি হাতে তুলে নেড়ে চেড়ে বললেন হ্যামলিন অ্যাবলিন <laughs> অতঃপর আমরা হেঁটে এই ঢিমু আমার কাঁধে তখন আরও কিছু দূর এগিয়ে যেতে আরও কিছু আশ্চর্য জিনিস দেখতে পেলাম প্রথমে একটা ধূসর বর্ণ ফেল্ট টুপি তারপর একটা ওয়াকিং স্টিক তারপর একটা সবুজ রঙের রেশমের রুমাল তারপর বাঁকানো পাইপ এবং সব শেষে এই সমস্ত কিছুর ওপর একটা আস্ত মানুষ ইনি সম্ভবত জাপানি বা চীন দেশের পরনে গাঢ় নীল রঙের স্যুট দুপাটি শুয়ের একটি হাতে নিয়ে হাসি হাসি মুখে আমাদের দিকে চেয়ে বসে আছেন লক্ষ্য করলাম ভদ্রলোকের তিনটি দাঁত সোনা দিয়ে বাঁধানো শঙ্কুমশাই ভদ্রলোককে দেখে হামাদা শব্দটি উচ্চারণ করলেন এই শব্দের অর্থ আমি বুঝতে পারলাম না জাপানি বা চীনা ভদ্রলোকটি কোনো কথাই বললেন না কেবল সেই একইভাবে দাঁত বের করে হেসে বসে রইলেন শঙ্কু মহাশয়কে উদ্দেশ্য করে বললাম কি বুঝছেন তিনি আমার প্রশ্নে কর্ণপাত করলেন না তার দিকে চেয়ে দেখি তিনি তখন যেন আনন্দে বিহল দুবার লাফালেন দুবার হাততালি দিলেন তারপর আবার হাঁটতে লাগলেন পাঁচ মিনিটের মধ্যে আমরা আরো ছজন ব্যক্তির সন্ধান পেলাম ছজনই বিদেশি অর্থাৎ ইউরোপবাসী একজন তার মানি ব্যাগ থেকে এক একটি করে রুপোর কয়েন বের করে ব্যাংবাজি খেলার ভঙ্গিতে সমুদ্রের জলে ছুঁড়ে দিচ্ছেন আর একজন অদম্য উৎসাহে ডিগবাজি খাচ্ছেন আর একজন জাঙিয়া পড়ে দু হাত ওই নাচের ভঙ্গিতে আকাশের দিকে তুলে সব দুর্বোধ্য ভাষায় গান গাইছেন আর একজন একটি ইংরেজি ছেলে ভুলোনো ছড়া যার প্রথম লাইনটা হচ্ছে তাঁর বাবা ব্ল্যাক শিপ এটা সুর করে আবৃত্তি করছেন baa baa black sheep have you any wool Yes, sir, yes, sir. Three bags full. One for the master and one for the dame. One for the little boy who lives down the lane. Ba ba black sheep, have you any wool? Yes, sir, yes, sir. Three bags full. শেষের ব্যক্তিটিকে শঙ্কু মশাই হ্যামলিন হ্যামলিন বলে সম্বোধন করে তার দিকে ডান হাত বাড়িয়ে এগিয়ে যাওয়া মাত্র ভদ্রলোক ব্ল্যাক শিপ ছেড়ে Jack and Jill went up the hill Jack down broke after ছড়াটি আবৃত্তি আরম্ভ করলেন বাকি দুজনকে দেখতে পেলাম গাছের তলায় পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে এরপর শঙ্কুমশাই তার কোটের পকেট থেকে তার লাল ডায়েরি খাতাটি বার করে সমুদ্র তীরে বসে কি যেন লিখতে আরম্ভ করলেন আমি আবার তাকে জিজ্ঞেস করলাম এসবের অর্থ কি হ্যাঁ এসবের মানে কি ও শঙ্কুবাবু এরা কারা হ্যামলিন কে এ হামাদা মানে কি এরা সকলেই ভদ্র এবং প্রবীণ হওয়া সত্ত্বেও নির্বোধ শিশুর মতন আচরণ করছে কেন সব কিছু দেখে শুনে আমি ভীষণ চিন্তিত কিন্তু আপনাকে এত নিশ্চিন্ত দেখছি কেন বলুন তো বলা বাহুল্য আমার কোনো প্রশ্নেরই কোনো উত্তর পাওয়া গেল না শঙ্কু মশাইও দেখলাম বেশি লিখতে পারলেন না খাতা আর ফাউন্টেন পেন তার পাশেই পড়ে রইল তিনি নির্বাক হয়ে সমুদ্রের দিকে চেয়ে রইলেন আমার পকেট ওয়াচে দেখি ছটা বাজতে তখন আর পাঁচ মিনিট বাকি এতক্ষণ সময় কেটে গেছে ভাবতেই পারিনি সূর্য পশ্চিম গগনে হেলে পড়েছে অল্পক্ষণের মধ্যেই ডুবে যাবে সমুদ্র প্রায় নিস্তরঙ্গ সুতরাং ওই জলের শব্দ প্রায় নেই বললেই চলে পাখির ডাক নেই কারণ পাখি তো নেই ঢিমু ছাড়া অন্য কোনো পশুও নেই মশার শব্দ তক্ষকের ডাক শেয়ালের চিৎকার ভেকের কলরব ঝিঁঝির কলতান কিছুই নেই চারিদিকে চারিদিকে কিরকম যেন অপার্থিব আদিম নিস্তব্ধতা গাছপালার দিকে চোখ গেল পাতায় ফুলে প্রতিটি গাছ টৈটম্বুর কিন্তু তাদের মধ্যে বিন্দুমাত্র স্পন্দনের কোনো লক্ষণ নেই সমস্ত প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে কিসের জন্য অপেক্ষা করে বসে আছে আরও একটি আশ্চর্য ব্যাপার হলো এই যে ফুল ফলে এত প্রাচুর্য সত্ত্বেও কোনো রকমের গন্ধ আমার নাকে ঢুকছে না না সুগন্ধ না দুর্গন্ধ আমি অবাক হয়ে চারিদিকের অপূর্ব বন্য শোভা লক্ষ্য করছি এমন সময় হঠাৎ ওই আলো কমে আসাতে বুঝলাম সূর্য ডুবে গেছে পর মুহূর্তেই অনুভব করলাম সমুদ্রের দিক থেকে একটা দমকা হাওয়া এসে বনের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি করল ঢিমু বানর আমার থেকে কিছু দূরেই বসেছিল এতক্ষণে সে ধীর পায়ে আমার কাছে এসে বসল আমি তাকে দু হাতে তুলে আমার কাঁধে বসাতেই সে তক্ষণে আমার গলা জড়িয়ে ধরলো যেভাবে গলা জড়ালো ঢিমু কি ভয় পেয়েছে জানি না ঈশ্বর করুন নিরীহ বানরের যেন কোনো রকমের অনিষ্ট না হয় কিসের শব্দ হঠাৎ চারিদিক থেকে সম্মিলিত সঙ্গীতের মতো মিহি মোলায়েম স্বর ভেসে আসছে হো হো হো হো রি রি রি রি রি রি রি রি রি রি করে এই স্বর ক্রমে আরও জোরে আরও জোরে একেবারে সপ্তমে উঠে গেল আমি দুরু দুরু বুকে বনের দিকে চাইতেই এক অদ্ভুত অভাবনীয় নতুন কাণ্ডের সূচনা লক্ষ্য করলাম বনের প্রত্যেকটি গাছ যেন হঠাৎ চঞ্চল হয়ে উঠেছে প্রত্যেকটি পাতা প্রত্যেকটি ফুল ফল যেন সজীব আর অস্থির হয়ে গাছ থেকে নিজেদের মুক্ত করবার জন্য ছটপট করছে সন্ধে ঘনিয়ে আসছে কিন্তু বনের মধ্যে ক্রমে যেন আলো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে শঙ্কুমশাই কি এই দৃশ্য দেখছেন খোঁজ নিতে গিয়ে বুঝলাম তিনি জায়গা পরিবর্তন করেছেন অথবা করতে চলেছেন বাচ্চার মতন হামাগুড়ি দিয়ে তিনি একটি বিশেষ গাছের দিকে এগোচ্ছেন এই গাছটি অন্যগুলির তুলনায় অনেকটা নিস্তেজ কারণ এর ফুলের রং বাদামি এক একটি ফুল এক একটি বাঁধাকপির মতন বড় শঙ্কুমশাই গাছটির তলা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন অবাক হয়ে দেখলাম গাছের থেকেও বড় ফলগুলি যেন তাকেই অভিবাদন করবার জন্য তার এদিকে মাথা নোয়াচ্ছে এই দৃশ্য দেখে হঠাৎ কেন জানি আমার মনে খুব ভয় হলো শঙ্কুমশাই যখন গাছের মূল থেকে সামান্য দূরে তখন আমি আর স্থির থাকতে না পেরে এক লাফে গাছের সামনে গিয়ে উপস্থিত হয়ে সব থেকে কাছের ফুলটির নিম্নগতি রোধ করবার জন্য আমার দু হাত সামনের দিকে বাড়িয়ে দিলাম পরের মুহূর্তে পরের মুহূর্তে ফুলটি এক আশ্চর্য কাণ্ড করে বসল যার কথা ভাবে এখনো আমার সমস্ত দেহ ভয়ে হিম হয়ে আসে ফুল যে সাপের মতন ছোবল মারতে জানে এটা আমার ধারণা ছিল না এতক্ষণে বুঝলাম আমার জ্ঞান কত সীমিত সেই প্রকাণ্ড ফুলের ছোবলে প্রথমত ঢিমু আমার কাঁধ থেকে ছিটকে দশ হাত দূরে গিয়ে পড়ল তারপর আমিও ধরাশায়ী হয়ে গেলাম পড়ে যাওয়ার সময় ফুলটিকে চাপটে ধরার ফলে আমার হাতে তার একটি পাপড়ির একটি সামান্য ছেঁড়া অংশ রয়ে গেল আর শঙ্কু মশাই তিনি নিশ্চিন্ত ভাবে হামাগুড়ি দিয়ে গাছটির তলায় গিয়ে পৌঁছলেন এবং ফুলটি নেমে এসে তার মাথা ঢেকে দিল এরপর কয়েক মুহূর্তের মধ্যেই দেখলাম ফুলের পাপড়িগুলি শঙ্কু মশাইয়ের মাথার চারিদিকে একটা বেষ্টনী করে দিয়েছে কিছুক্ষণ এভাবে থেকে ফুলটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে গেল এতক্ষণে চক্ষু বিস্ফারিত করে দেখলাম ফুলের বাদামি রং মুহূর্তের মধ্যে হলুদে পরিণত হল এই হলুদে কমলার ছোপ এই হলুদ অস্বাভাবিক রকমের উজ্জ্বল এবং গোটা গাছটি দুলে ওঠার ফলে এই হলুদকে একেবারে লেলিহান অগ্নিশিখার মতন মনে হলো শঙ্কুমশাইকে দেখলাম তিনি অন্য একটি গাছের দিকে হামাগুড়ি দিয়ে করছেন আমি ওই দৃশ্য আর দেখতে পারলাম না প্রায় দশ মিনিট গতকাল ওইভাবে গাছ থেকে গাছ ঘুরে ঘুরে শঙ্কু মশাই আবার আমার পাশে এসে উপস্থিত হলেন আজ চোখ বোঝা অবস্থায় দুটো হাত আকাশের দিকে তুলে হাসি হাসি মুখে তিনি কেবল দুটি শব্দই বারবার উচ্চারণ করতে লাগলেন টিকলি উইথ টিটলি উইক্স টিটলি উইক্স প্রায় তিরিশ বার একইভাবে গত গত কণ্ঠে ওই টিডলি উইংস টিডলি উইংস উচ্চারণ করে শঙ্কু মশাই মাটিতে গা এলিয়ে দিয়ে অচেতন হয়ে পড়লেন নাকি ঘুমিয়ে পড়লেন কে জানে বনে এখন উন্মাদনা ফল ফুলের সুতীক্ষ্ণ বর্ণচ্ছটায় আমার চোখ দিয়ে জল বেরোতে আরম্ভ করে দিয়েছে তাদের সমবেত রিরি রিরি রিরি সঙ্গীতে কান পাতা দায় তাদের তাণ্ডব লীলায় বুকে একটা অদ্ভুত ভয়ের সঞ্চার গলা বুঝে আসছে এ কি স্বপ্ন নাকি সত্যি আমার কাঁধে ঢিমু বানর এখনো সজাগ তার আচরণে কোনো রকমের পরিবর্তন নেই আমি বনের পাশ থেকে সমুদ্রের দিকে এগোতে লাগলাম জাপানি ও বিদেশি যে সাতজনকে দেখেছিলাম তাদের আবার দেখতে পেলাম তারা সকলেই এখন ঘুমোচ্ছে হাত পা ছড়িয়ে অসহায়ভাবে সমুদ্র তীরে ঘুমোচ্ছে একমাত্র আমারই চোখ থেকে ঘুম উদাও মনে মনে বললাম শঙ্কু মশাইয়ের সাথে দেশ ভ্রমণের বাসনা বোধহয় চিরকালের জন্য মিটল ঢিমুকে নিয়ে একটি নির্জন জায়গা দেখে সেখানে বসলাম বিমানটি যেমন রাখা ছিল তেমনই রয়েছে সমুদ্রের জল তার দু হাতের মধ্যে এসে ছলাৎ ছলাৎ ছলাৎ ছলাৎ করছে সামান্য তরঙ্গের আভাস দেখা যায় যেন জলের মধ্যে একমাত্র একমাত্র আমাদের দ্বীপ ছাড়া আর বাকি সমস্ত জায়গায় প্রগাঢ় অন্ধকার সমুদ্র কোথায় গিয়ে আকাশের সঙ্গে মিশেছে সেটা বুঝবার কোনো উপায় নেই মেঘমুক্ত আকাশে অগুন্তি নক্ষত্রের মধ্যে দিয়ে ছায়াপথ চলে গিয়েছে একটি উল্কাপাতও আমার চোখে পড়ল মুহূর্তের জন্য মনে হলো আমি এক বিভীষিকাময় স্বপ্ন দেখছি আসলে আমি গিরিডিতেই আছি ঘুম ভাঙলে দেখতে পাবো আমার পরিচিত অভ্যস্ত দৈনন্দিন জগতে আবার ফিরে এসেছি কিন্তু কিন্তু পরক্ষণেই আমার সাময়িক ভ্রান্তি দূর হল এবং আমি আবার বিষাদ আর আতঙ্কে ডুবে গেলাম অতঃপর ঠিক করলাম শঙ্কু মশাইয়ের খাতায় আজকের ঘটনাটা লিখে রাখব শঙ্কু মশাইকে যে অবস্থায় দেখে এসেছি তার আর কোনো দিন লেখা সম্ভব হবে বলে তো মনে হয় না কিন্তু এ হঠাৎ একটা কাঁপুনি অনুভব করছি কেন হ্যাঁ, হ্যাঁ, সমস্ত দ্বীপটা দুলতে আরম্ভ করেছে একটি ভূমিকম্প থাকে হ্যাঁ, জলরেখা আমার দিকে এগিয়ে আসছে কেন আমার দিকে এগিয়ে আসছে কেন আমাদের আমাদের এরোপ্লেনটা ক্রমশ ভেসে দূরে চলে যাচ্ছে কেন চারপাশ থেকে হাহাকার উঠছে কেন এ কি আমার আমার হাফ প্যান্টের পেছন দিকটায় একটা ভেজা ভেজা ভাব অনুভব করছি কেন শেষ পর্যন্ত কি আমার কপালে জলে ডুবে মৃত্যু লেখা আছে এখন আমার গোমর অব্দি জল আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় লিখছি ডিমও আমার কাঁধে কাঁপছে দূরে সমুদ্রের বুকে একটি আলোক বিন্দু দ্রুত এগিয়ে আসছে আমাদের দিকে আমাদের দিকে এগিয়ে আসছে একটি আলোক আর লেখা সম্ভব নয় এই সব প্রফেসর শঙ্কুর ডায়েরি গিরিডি সাতই জুলাই মঙ্গলবার সকাল সাড়ে দশটা আমি আজ আবার লিখতে পারছি এই তিন মাসে আমার হারানো বুদ্ধি ও জ্ঞানের অনেকটাই ফিরে পেয়েছি আমি যে উনসত্তরটা ভাষা জানতাম তার মধ্যে ছাপ্পান্নটা এর মধ্যেই আবার বেশ সড়গড় হয়ে গেছে বাকি কটা নতুন করে শিখে নিতে আরো মাস দুয়েকের বেশি সময় লাগবে বলে মনে হয় না কাল হ্যামলিনের একটা চিঠি পেয়েছি নিজের ভাষাতেই লিখেছে কিন্তু তার মধ্যে বানান ও ব্যাকরণ দুইয়ের অনেক ভুল মনে হয় ওর প্রগ্রেস আমার চেয়ে অনেক বেশি ঢিমে বাকি কজনের খবর জানি না অনুমান করা যায় তারা সকলেই বেঁচে আছেন কারণ জাহাজে সুস্থ অবস্থায় উঠেছিলাম আমরা সকলেই এখনো ভাবতে ভয় হয় যে আমি যদি একা গিয়ে ফ্লোরোনাতে উপস্থিত হতাম তাহলে আমাকে উদ্ধার করার জন্য ম্যানিলা থেকে আদৌ কোনো জাহাজ আসত কিনা ফ্লোরোনার সঙ্গে সঙ্গে আমি ও অবিনাশবাবু দুজনে সমুদ্র গর্ভে তলিয়ে যেতাম হ্যামলিনের চিঠিতে জানলাম যে আমি কদিন থেকে যেটা অনুমান করছি সেটা ঠিকই আমরা সবাই একই স্বপ্ন দেখে একই আকর্ষণে ফ্লোরোনায় হাজির হয়েছিলাম খবরের কাগজে বেরিয়েছে যে আমরা আটজন ছাড়াও আরও বহু পণ্ডিত ব্যক্তি ওই একই সময় একই স্বপ্ন দেখে ফ্লোরোনায় যাবার জন্য ছটফট করেছিলেন কিন্তু তাদের পক্ষে প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত ওই বেয়াড়া জায়গাটাতে গিয়ে পৌঁছনোর কোনো উপায় ছিল না ফ্লোরোনা রহস্যের ষোলো আনা সমাধান কোনোদিনই হবে বলে মনে হয় না তবে যেটুকু জানতে পেরেছি তা থেকে বাকিটা অনুমান করে নেওয়া কঠিন নয় ফ্লোরোনায় যে এক বিচিত্র প্রাণীর খপ্পরে পড়তে হয়েছিল সেটা তো বুঝতেই পেরেছি এই বোঝার ব্যাপারে অবিনাশবাবুর অবদান কম নয় গত বুধবার ভদ্রলোক আমাকে দেখতে এসে আমায় একটা আশ্চর্য জিনিস উপহার দিলেন হাতে নিয়ে রাবারের টুকরো বলে মনে হলো ভদ্রলোকের দিকে চাইতেই তিনি হেসে বললেন ফুলের গায়ে সত্যি মূর্ছা গেছিলাম মশাই যে ফুল আপনার মাথায় চেপেছিল এ হলো তারই পাপড়ির একটা টুকরো ল্যাবরেটরিতে পরীক্ষা করে জেনেছি এই পাপড়ির সঙ্গে পৃথিবীর কোনো ফুলের কোনো পাপড়ির কোনো মিল নেই এই পাপড়ির অ্যানাটমি অবিশ্বাস্য রকম জটিল প্রায় একজন মনুষ্যের মস্তিষ্কে যে ধরনের জটিলতা থাকে এতেও তাই ফ্লোরোনার পশ্চিম উপকূলে যাবার পর আমি কি করেছিলাম না করেছিলাম তা আমার মনে নেই কিন্তু অবিনাশবাবুর বর্ণনা থেকে বুঝতে পারলাম এই ফুল কোনো আশ্চর্য উপায়ে আমার মস্তিষ্ক থেকে আমার বিদ্যাবুদ্ধির অনেকটা নিংড়ে বার করে নিয়েছিল তারপর একের পর এক আরো অন্য ফুলও এই কাজটি করার ফলে শেষে আমি যে অবস্থায় পৌঁছেছিলাম তার সঙ্গে একটি নির্বোধ শিশুর কোনো পার্থক্য নেই হ্যামলিনদের সাতজনেরও এই একই ব্যাপার হয়েছিল অবিনাশবাবুর মতে আমাকে শোষণ করার পর গাছের রঙে জেল্লা নাকি আশ্চর্যভাবে বেড়ে গিয়েছিল এ থেকে একটা জিনিসই প্রমাণ হয় এবং সেটা এতই অস্বাভাবিক যে লিখতেও সংকোচ বোধ করছি ফ্লোরোনা দ্বীপের গাছপালার খাদ্য হচ্ছে জ্ঞান যে জ্ঞান তারা শুষে নেয় পণ্ডিত ব্যক্তিদের মস্তিষ্ক থেকে শুধু তাই নয় তেমনভাবে ক্ষুধার্ত হলে এরা উর্বর মস্তিষ্ক লোকদের স্বপ্ন দেখিয়ে আকর্ষণ করে নিজেদের কাছে নিয়ে আসতে পারে পৃথিবীর গাছপালা পুষ্টিকর খাদ্য আহরণ করে বাতাস মাটি ও সূর্যের আলো থেকে এই তিনটি জিনিসের একটিও যে এদের বাঁচিয়ে রাখতে পারে না সেটা পূর্ব উপকূলের গাছগুলো দেখেই বোঝা গিয়েছিল সব শুনে টুনে অবিনাশবাবু বললেন তা তো বুঝলাম এরা না হয় জ্ঞান ভক্ষণ করে বেঁচে থাকে কিন্তু তা বলে দ্বীপটা শেষ পর্যন্ত জলের তলায় তলিয়ে গেল কেন বলুন তো আমি বললাম ফ্লোরোনা আসলে একটা দ্বীপ কি না সে বিষয়ে আমার মনে কিন্তু খটকা রয়েছে আমার তো মনে হয় দ্বীপ না হয়ে এটা অন্য কোনো সৌরজগৎ থেকে ছিটকে আসা গ্রহ বা গ্রহের অংশও হতে পারে এমনকি অন্য গ্রহ থেকে আসা একটা রকেট জাতীয় কিছুও কিন্তু হতে পারে আমার কথাটা শেষ হওয়া মাত্র থেকে জানি একটা ক্ষীণ বিদ্রুপাত্মক হাসির শব্দ শুনে চমকে উঠলাম অবিনাশবাবুর দিকে চেয়ে দেখি তিনিও আমারই মতো হতভম্ব ঢিমু ও নিউটনও দেখি খেলা থামিয়ে মেঝের ওপর চুপ করে দাঁড়িয়ে আছে কি হল কিসের শব্দ কে হাসল এবার দৃষ্টি গেল আমার গবেষণার সাজ সরঞ্জাম রাখা টেবিলের একটি কোণের দিকে অবিনাশবাবুর দেওয়া পাপড়ির টুকরোটা সেখানে ছিল কিন্তু এখন আর নেই নিচের দিকে চেয়ে দেখলাম সেটা মাটিতে পড়ে আছে অথচ আমি কিন্তু ফেলিনি পাপড়িটার রঙে কি সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ও সবার ভেবে দরকার নেই হাতের কাছেই দেরাজের মধ্যে আমার অ্যানাই হেলেন পিস্তলটা ছিল পাপড়ির দিকে তাক করে সেটার ঘোড়া টিপে দিলাম অন্তর্হিত পাপড়িটার জায়গায় কিছুক্ষণ চেয়ে থেকে অবিনাশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন এবার থেকে দিনে দশ ঘন্টা ঘুমব আমি বললাম হঠাৎ এই কথা কেন ভদ্রলোক বললেন রাত জেগে বই পড়ে মাথাটাকে জ্ঞানের ডিপো করে তো জীবনটাকে খোয়াতে বসেছিলেন যা অবস্থা হয়েছিল আপনার তাকে তো ছিবড়ে ছাড়া আর কিছুই বলা যায় না আবার জিজ্ঞেস করছেন কেন হ্যাঁ। ভদ্রলোককে দেবার মতো জুৎসুই কোনো উত্তরই খুঁজে পেলাম না শুনছিলেন স্বপ্নদ্বীপ রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে এবং প্রফেসর শঙ্কুর ভূমিকায় দ্বীপ অবিনাশবাবু চরিত্রে মীর হ্যামলিন ও গল্পের সূত্রধার সোমক সমবেত কণ্ঠে রিচার্ড অমর্ত এবং অগ্নি এই পর্বের শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্সে শুভদ্বীপ পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় Indrani Mirchi ninety eight point থ্রির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হলো সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার স্বপ্নদ্বীপ আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স